السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের রমাদান মুবারকের অন্যতম এ প্রোগ্রামে রমাদান মুবারক আল্লাহ সুবাহান আমাদের জন্য মুসলিম উম্মার জন্য একটি বিশেষ নিয়ামত দিয়েছেন মুসলিম উম্মা এই রমদানের মাধ্যমে এ মাসে বিশেষ আবাদতের মাধ্যমে আল্লাহ সুবাহ তালার আর অনৈকট্য অর্জন করার সুযোগ লাভ করবে এমন একটি সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া এই রমাদান মাসে তবে মনে রাখতে হবে রমাদানের সিয়াম ইসলামের সর্বপ্রথম রোকন বা স্তম্ভ নয় ইসলামের সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে ইমান শাহাদা দ্বিতীয় সালাত তৃতীয় জাকাহ চতুর্থ রমাদানের সিয়াম পঞ্চম হাজ বাইতুল্লাহিল হারাম সুপ্রিয় দর্শক শ্রোতা রমাদানের সিয়াম আপনি খুবই গুরুত্ব দিচ্ছেন কিন্তু ইসলামের অন্যান্য রোকনগুলির কি আপনি গুরুত্ব দিচ্ছেন বিষয়টি এমন নয় আপনি রমাদানের সিয়াম খুবই গুরুত্ব দিয়ে পালন করে যাচ্ছেন অথচ ইসলামের অন্যতম রোকন সালাত সঠিকভাবে আপনি আদা করছেন না আসলেই এটি আপনি চিন্তা করতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে কতটুকু সফল হবেন বলা খুব কঠিন কারণ সালাত এমন একটি আবাদত যেই এবাদত যদি কেউ সঠিকভাবে পালন না করে তাহলে তার পরিণতি খুবই ভয়ানক এমনইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন আলফার কুবাইন আল আবদুল কুফরি তার কুসালা একজন মুসলিম আরেকজন অমুসলিমের মাঝে পার্থক্য হল সালাদ বর্জন করা তো রমাদানের সিয়াম যেমনইভাবে আপনি গুরুত্ব দেবেন তেমনইভাবে সালাদকেও আপনাকে গুরুত্ব দিতে হবে বরং সালাত রমজানের সিয়ামের চেয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে যেহেতু এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় রোকন স্তম্ভ ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবাদত সেটাই হচ্ছে সালাত অতএব এই সালাতের ক্ষেত্রে আপনি দুর্বল থাকবেন ইসলামে এমন কোনো সুযোগ নেই একটু যদি সামান্য আপনি চিন্তা করে দেখেন তাহলে পাওয়া যায় রমাদান মাসে সিয়াম ফরজ করেছেন অর্থাৎ বছর যদি তিনশত দিনে হয় এর মাঝে মাত্র ৩০ দিন আপনাকে সিয়াম ফরজ করেছেন আল্লাহ সুবাহ আর সালাতের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন দৈনিক আপনাকে পাঁচ ওক্ত সালাত আল্লাহ সুবাহ ফরজ করেছেন প্রতি মাসে দেড়শো ওয়াক্ত আল্লাহ সুবাহ সরাত ফরজ করেছেন এভাবে এক বছরের কথা চিন্তা করলে প্রায় সাড়ে সতেরোটি ফরজ আল্লাহ তালা এক বছরে আপনার জন্য অপরিহার্য করেছেন আর তিরিশটি রামাদানের সিয়াম করেছেন আপনি তিরিশটি নিয়ে খুব গুরুত্ব দিলেন আর সতেরোশো পঞ্চাশটি এক হাজার সাতশত পঞ্চাশটি নির্দেশ আপনি অবজ্ঞা করে চললেন তাহলে আপনি আল্লাহ সুবাহর কাছে কিভাবে প্রিয় হতে পারেন আল্লাহর নৈকট্য কিভাবে আপনি লাভ করতে পারবেন সুতরাং এই রমদান যেমনই আমরা গুরুত্ব দেব তেমনই ভাবে প্রতিদিন সালাতেরও গুরুত্ব আমরা দেব প্রতিদিন আপনার জন্য একটি সিয়াম ফরজ একটি রোজা রাখা ফরজ কিন্তু প্রতিদিন আপনার জন্য পাঁচ ভক্ত সালাত আদায় করা ফরজ তবে আমরা যদি একটু চিন্তা করি এই রমাদানও আমাদেরকে সেই সালাতের শিক্ষা দিয়ে যাচ্ছে রমাদান মাসে যেমনইভাবে রমাদানের সিয়াম আমরা গুরুত্ব দেই ঠিক বাস্তব আমরা পেয়ে যাচ্ছি আমাদের অনেকেই রয়েছেন যারা পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদা করেন না তারা রমদান মাসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন শুধু পাঁচ ওয়াক্ত সালাতেই নয় বরং পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করেন আরও একটু যদি আমরা চিন্তা করি অনেকেই রয়েছেন সালাত আদায় করেন কিন্তু ফজরের ক্ষেত্রে এশার ক্ষেত্রে দুর্বল ফজরের সময় অনেকেরই ঘুম ভাঙে না ফজরের সালাদ আদায় করা কঠিন হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আসকালুসালাওয়াত আলাল মুনাফিকিন সালাতুল আয়সা ও সালাতুল ফজর মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশার সালাত এবং ফজরের সালাত কিন্তু রমাদান মাসের পরিবেশে যদি আমরা একটু চিন্তা করি দেখা যায় আলহামদুলিল্লাহ রমজান মাসে যেন এই দুই সালাত এর গুরুত্ব তুলনামূলক বেশি আপনার সিয়ামের জন্য সাহারি খাওয়ার প্রস্তুতি যখন আপনি নেন সাহারি খাওয়ার পর আপনি জামায়াতের সাথে ফজরের সালাত আদায় করছেন আবার রাত্রিবেলায় তারাবির সালাতের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছেন এশার সালাতও সেই সময় আপনি জামায়াতের সাথে আদায় করছেন সুতরাং এই রমাদান এর সিয়ামই শুধু আপনার জন্য যথেষ্ট নয় বরং রমাদানে পাঁচ বক্ত সালাত আদায় করার যেমন একটি সুবর্ণ সুযোগ গুরুত্বপূর্ণ পরিবেশ এই পরিবেশেই আপনাকে সেই শিক্ষা নিতে হবে সেই প্রশিক্ষণ নিতে হবে যেন বছরের প্রতিটি দিনেই আপনি পাঁচওক্ত সালাদ সঠিকভাবে আদায় করতে পারেন গোটা জীবনেই আপনি পাঁচওক্ত সালাদ সঠিকভাবে আদায় করতে পারেন আজকে আপনি অনেক ব্যস্ততার অজুহাত দেখাতে পারেন এই ব্যস্ততা নিয়ে আপনি কোথায় চলবেন কোথায় যাবেন শেষ গন্তব্য কোথায় আপনার আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে আর আল্লাহর কাছে আপনি যখন ফিরে যাবেন সর্বপ্রথম এই বান্দার আল্লাহর কাছে যে বিষয়ের হিসাব নেওয়া হবে আল্লাহ আপনাকে যে বিষয়ের জবাবদিহিতার সম্মুখীন করবেন সেটাই হচ্ছে সালাত আপনি জীবনে অনেক ব্যস্ততা দেখালেন আপনার অনেক ব্যবসা বাণিজ্য আপনি অনেক ব্যস্ত সালাতে আপনার সময় নেই আপনি বড় একজন অফিসার আপনার অফিসে অনেক ব্যস্ততা সালাতে যাওয়ার আপনার সময় নেই আপনি একজন বড় জাজ বড় বিচারক আপনার আদালত নিয়ে ব্যস্ততা সময় নেই সালাতের জন্য জেনে নিন একটু চিন্তা করুন আপনি কার বিবেক বুদ্ধি নিয়ে কার বিবেক বুদ্ধি পেয়ে আপনি আরো এত বড় দায়িত্ব পালন করছেন আপনাকে যোগ্য কে করেছেন এই বড় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যোগ্যতা কে দিয়েছেন আপনার এত বড় অফিস নিয়ন্ত্রণে রাখার সুষ্ঠুভাবে পরিচালনা করার এই বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা কে আপনাকে দিয়েছেন আপনি এত বড় আদালতে এত সব বিচার বিশ্লেষণে সুষ্ঠু সুন্দর ভূমিকা রাখতে পাচ্ছেন আপনাকে এই প্রতিভা কে দিয়েছেন একটু চিন্তা করে দেখুন আল্লা সুবহান আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনাকে এসব কিছু যোগ্যতা দিয়েছেন যেই যোগ্যতা নিয়ে আজকে আপনি ব্যস্ত হয়ে গেছেন নিজের কাজে অন্যের কাজে আর আল্লাহর কাজের ক্ষেত্রে আপনি বলছেন আপনার সময় নেই আপনার সুযোগ নেই একটু চিন্তা করে দেখুন আপনার মতো ওই চেয়ারে বসা বহু মানুষ আল্লাহ সুবাহানা হাত যার বিবেক বুদ্ধিকে কেড়ে নিয়েছেন যার ব্রেন শক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলামিন নষ্ট করে দিয়েছেন আপনি একজন বড় জাজ যেই আদালতে আপনি বসতেন আল্লাহ সুবহানা হুয়া তারা যদি আপনার বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেন তাহলে সেই আদালতের সেই চেয়ারে যাওয়ার তো দূরের কথা ওই অফিসের গেটে দাঁড়ানোর মতো আপনার ক্ষমতা থাকবে না আপনাকে কেউ সেখানে কাছেও যেতে দেবে না পাগলের মতো আপনাকে রাস্তায় ঘুরতে হবে আপনি এত বড় একজন ব্যবসায়ী শিল্পপতি আল্লাহ সুবাহ যদি আপনাকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন সেটা আল্লাহ রবুল্লা আলমিন কেড়ে নেন প্রতিষ্ঠানে আপনি একজন শিল্পপতি হিসাবে ছিলেন সেই প্রতিষ্ঠানে ভিক্ষুক হিসাবেও আপনাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না সুতরাং আমাদের চিন্তা করা উচিত আপনাকে এই যোগ্যতা দিয়েছেন আল্লাহ সুবাহ এ যোগ্যতা হরণ করে নিতে পারেন একমাত্র আল্লাহ সুবাহানা হওয়া আলা অতএব সকল ব্যস্ততার ঊর্ধ্বে হবে আল্লাহ সুবাহানা হওয়া তালার ব্যস্ততা সকল ডাকের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ সুবাহানা হওয়া তালার ডাক সকল আহ্বানের ঊর্ধ্বে আল্লাহ সুবাহানা হওয়া তালার আহ্বান সকল কর্মকাণ্ড কর্মসূচির ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ সুবহানাহু কর্মসূচি আপনি সত্যিই আল্লাহকে তার অধিকার আপনি দিয়েছেন তখন যখন আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যায় হাইয়া আলা সালা সালাতের জন্য ছুটে এসো আপনি আপনার অফিসকে ক্লোজ করে সালাতের জন্য যাবেন আপনার ব্যবসাকে থামিয়ে দিয়ে সালাতের জন্য যাবেন আপনার আদালতকে মুলতবি ঘোষণা করে আদালতের কার্যক্রমকে বন্ধ রেখে আপনি সালাতে উপস্থিত হবেন তখন এই প্রকৃত পক্ষে আপনি আল্লাহ সুবহানা অধিকার দিতে পারেন বা আদায় করতে পারবেন এবং আপনার প্রকৃত পক্ষে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন এসব কিছু অবাধ্য হয়ে চলতে পারেন আল্লাহ সুযোগ দিয়েছেন কিন্তু কতদিন চলবেন কতদূর পর্যন্ত চলবেন আপনি যত বড়ই ক্ষমতাশীল হন সম্পদশালী হন বুদ্ধিমান হন দার্শনিক হন পণ্ডিত হন আপনাকে আবার ফিরে আসতে হবে সেই আল্লাহ সুবহান হওয়া তাহলার কাছে বিশ্বাস করুন আর নাই করুন চিন্তা করুন আর নাই করুন আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতেই হবে বিকল্প কোনোই পথ নেই আপনার সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এই রমদান মাসে যেমনইভাবে আমরা পাঁচ বক্ত সালাদ গুরুত্ব সহকারে আদায় করছিলাম আমরা এই শিক্ষা নিয়ে আমাদের জীবনে সর্বক্ষেত্রে যেন এই সালাদ নিয়মিত আমরা সঠিকভাবে আদায় করতে পারি রমাদান মাসে শুধু ফরজ নয় বরং নফল সালাত নিয়েও আমরা অনেক চেষ্টা প্রচেষ্টা করি তারাবির সালাত এটি ফরজ নয় এটি একটি নফল এবাদত কিন্তু আমরা রমদানে ফরজের সাথে সেই নফলগুলিকেও গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করি মনে রাখতে হবে রমদানে ভাবে ফরজ নফল সালাতের আপনি গুরুত্ব দিয়েছেন রামাজানের পরে বাকি এগারোটি মাসও আপনাকে সেভাবেই ফরজ নফলের গুরুত্ব দিয়েই আল্লাহ সুহান হওয়া তালার নৈকট্য অর্জন করার চেষ্টা করতে হবে নচেত কখনো সম্ভব নয় আপনি শুধু রমাদান মাসে আল্লাহর নৈকট্য অর্জন করবেন আর বাকি এগারোটি মাসে নৈকট্য অর্জন করবেন না আপনি কি একটু ভেবেছেন যখন আপনি সালাদ ত্যাগ করলেন বর্জন করলেন আদায় করছেন না সেই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার রমজানের আবাদত কোন কাজে আসবে রমজানের এতই তেলাওয়াত এতই তারাবি এতই কিছু কোনো কাজে আসবে না যদি একজন আপনি বেনামাজি হিসাবে সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব রমাদান মাসে আমরা এই শিক্ষা নেব আমরা যেন সত্যিকারে একজন খাঁটি মুসলিম হয়ে আমাদের গোটা জীবনে সালাদ সুন্দরভাবে আদায় করার চেষ্টা করতে পারি সাথে এ শিক্ষাও আমাদেরকে নিতে হবে যে সালাদ শুধু আদায় করলে হবে না রসুল সাল্লাহ আলী হুসাল্লাম নির্দেশ দিয়েছেন সল্লু কামার আই চুমুনি উসাল্লি সালাদ তোমার মন গড়া হলে চলবে না ইচ্ছা মতো আদায় করলে চলবে না বা কোনো ব্যক্তির চিন্তা চেতনা দর্শনের আলোকে আদায় করলে হবে না আপনি যেই বংশের যেই অঞ্চলের যেই দেশের যেই ভাষার যেই বর্ণেরই মানুষ হন না কেন যদি সত্যি মুহাম্মদ সাল্লাহ হুসাল্লামের উম্মত হন তার অনুসারী হন তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে মোহাম্মদ সাল্লাহ হুসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন যে পদ্ধতি দিয়েছেন আপনাকে সে পদ্ধতিতেই সালাদ আদায়ের জন্য অবশ্যই সচেষ্ট হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা রমদানুল মুবারক আমাদেরকে সেই সালাতের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে রমাদানুল মুবারক আমাদেরকে সেই সালাতের কথাই স্মরণ করে দিচ্ছে অতএব এই রমাদান থেকে আমরা সেই প্রশিক্ষণ নেব আমরা যেন আমাদের গোটা জীবনে সত্যিকারী একজন নামাজি হতে পারি আপনার ছাত্র জীবনে কর্মজীবনে যৌবনে বার্ধক্যে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর পথে চলবেন আল্লাহর ডাকে সাড়া দেবেন তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই সালাদ এজন্য আল্লাহ সুবাহ নির্দেশ দিয়েছেন ওহে যারা ইমান এনেছ তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন কিন্তু আপনার সালাতের কোনো গুরুত্ব নেই সালাতের যদি কোনো গুরুত্ব না থাকে আপনার পীরের মরিদ হওয়া বা আরও কারো কাছে সুপারিশের আশায় বসে থাকা জেনে নিন বিন্দুমাত্র কোনো উপকার হবে না আপনাকে আগে আপনার ফরজ এবাদতগুলি সঠিকভাবে আল্লা সুবহানা হুয়া তালার নির্দেশে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আদায় করতে হবে তাহলে আপনি আল্লাহর কাছে মুক্তি ও কল্যাণ লাভ করতে পারবেন না হলে পৃথিবীর হাজারো পীরের কাছে যদি ধর্ণা দেন আর আল্লাহ আপনার জন্য যা ফরজ করেছেন তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত এই সালাতের কোনো আপনি গুরুত্ব না দেন তাহলে মুক্তির কোনোই পথ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আসুন আমরা যেন রমাদন মোবারকে এই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে সর্বক্ষেত্রে পাঁচ ওয়াক্ত সালাত নিজেরা আদা করতে পারি এবং আমাদের সন্তান পরিবারের সব সদস্য তাদেরকেও সেক্ষেত্রে উদ্বুদ্ধ করে তাদেরকেও একজন নামাজি বানাতে পারি সেই চেষ্টা আমাদের সকলকে অব্যাহত রাখতে হবে বিশেষ করে আমাদের সন্তানেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন সল্লু কমর মুরু আউলাদাকুম বিসলা ওহুম আবনা ও সাবেন তোমাদের সন্তানেরা যখন তার বয়স সাত বছর তাকে সালাতের নির্দেশ দিয়ে দাও যখন তার বয়স দশ বছর গুরুত্ব দিচ্ছে না প্রয়োজনে তাকে শাসনের ব্যবস্থা করো আমরা বলতে পারি আপনার সন্তান যদি সত্যি ছোট থেকে আপনি তাকে সালাতের উপরে প্রশিক্ষণ দিয়ে একজন নামাজি বানাতে পারেন তাহলে এই সন্তান কখনো নেশাগ্রস্ত হবে না এ সন্তান কখনো বোখাটে হয়ে যাবে না এ সন্তান কখনো নষ্ট হয়ে যাবে না কখনো আপনার অবদ্ধ হবে না তাই নিজেরা এবং সন্তানদেরকেও সপরিবারে সকলে যেন আমরা সেই সালাত রামাজান থেকেও শিক্ষা গ্রহণ করে সেই মুখেই অগ্রসর হতে পারি আল্লাহ সুবাহানহতালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত